মধ্যে সেটা মেসওয়াক ব্যবহার করা দাঁত পরিষ্কার করার জন্য অনেক মুসলিম মনে করে যে এটা ব্যবহার করাটা হলো মাকরু এর কারণটা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের একটা হাদিস এই হাদিসটার উল্লেখ আছে সই বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং এক হাজার নয়শো চার নম্বর হাদিসে আছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন আল্লাহর নামে শপথ করে আমি বলছি তার হাতে রয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রুহ যে রোজদার মানুষের মুখের গন্ধ আল্লাহ তালার কাছে কস্তুরির গন্ধের চেয়েও বেশি মিষ্টি এই হাদিসের উপর ভিত্তি করে অনেক মুসলিম ভাবেন যদি মেসওয়াক করেন তাহলে রোজদারের মুখের গন্ধটা বাজে গন্ধটা আর থাকবে না তখন এতে আল্লাহ সন্তুষ্ট হবেন না এটা মনে করে মেসওয়াক করেন না এই মুসলিমরা এটা বুঝতে পারে না যে আমরা যখন মেসোয়াকটা ব্যবহার করি এতে মুখের সেই গন্ধটা দুর্গন্ধটা দূর হয় না যেটা মানুষ সাধারণত পছন্দ করে না রোজদারের মুখের গন্ধটা মেসোয়াক মূলত গাম পরিষ্কার করে দাঁত পরিষ্কার রাখে এতে করে দাঁত সুস্থ সবল থাকে কিন্তু এতে দুর্গন্ধটা দূর হয় না বিশেষ করে যদি সেই লোক রোজা রেখে থাকে এছাড়াও এটা নবীর একটা সুন্নত নবী মোহাম্মদ সাল্লাহ তিনি বলেছেন এটা আছে সই বুখারিতে খণ্ড নম্বর দুই হাদিস নাম্বার আটশো সাতাশি আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে যদি এটা আমার উম্মাদদের জন্য কঠিন না হতো তাহলে প্রত্যেক নামাজের আগে আমি তাদের জন্য এই মেসওয়াক ব্যবহার করাটা বাধ্যতামূলক করে দিতাম যেমন অজুর সময় মেসওয়াক ব্যবহার করা নামাজ পড়ার আগে যেমন অজু করতে হয় ঠিক তেমনি যদি উম্মদের জন্য কঠিন না হয়ে যেত তাহলে নবী মেসওয়াক করাটাও আবশ্যক করে দিতেন তিনি এখানে কোন রকম ব্যতিক্রমের কথা বলেননি সেরকম হলে তিনি বলতেন মেসওয়াক তাদের জন্য আবশ্যিক করে দিতাম শুধু রমজান মাস বাদে এই গুরুত্বপূর্ণ সুন্না এটা যদি রোজার সময় মাকরু হতো অথবা রোজা ভেঙে যেত তাহলে নবী আমাদের অবশ্যই জানাতেন এতে প্রমাণ হয় যে এটা গুরুত্বপূর্ণ সুন্না যেটা মুসলিমদের পালন করা উচিত রমজান মাসে পালন করা উচিত মেসবাক করলে রোজা ভেঙে যায় না এটা মাকরু না এটা হচ্ছে মুস্তাহাব উৎসাহিত করা হয়েছে আরেক বিশেষ করে অজুর সময় তাই অনেক মুসলিম যখন অজু করে তখন নাকের কাছে পানিটা আনে তারপর নাকের ডগায় একটু ছুঁয়ে দেবে ভেতরে পানি ঢুকিয়ে নাক পরিষ্কার করে না ভেতরে তারা পানি নেয় না যেটা অজুর সময় করা আবশ্যক তারা ভাবে নাকে পানি ঢুকালে রোজা ভেঙে যায় নাক থেকে পানি যদি কণ্ঠনীতে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে কিন্তু এই সম্ভাবনাটা আসলে খুবই কম আমাদের নবী মোহাম্মদাম বলেছেন এটা একটা সহি হাদিস সুনান আবুদাউদ খন্ড নম্বর দুই হাদিস নাম্বার দুই আমাদের নবী বলেছেন যখন তোমরা উজু করবে নাক দিয়ে বেশি করে পানি নাও শুধু রোজার সময় বাদ তাহলে অন্য সময় অজু করলে নাকে বেশি করে পানি নিতে হবে শুধু রোজার সময়টা বাদে কারণ রোজা রেখে যদি বেশি করে পানি নেন তাহলে সম্ভাবনা যদিও খুবই কম যে পানি কণ্ঠনালীতে গিয়ে রোজা ভেঙে যাবে তবে এমনিতে যদি নাকের ভেতরে পানি নেন সাধারণত কণ্ঠনালীতে পানি যায় না তাই রোজার সময় আমাদের শুধু খেয়াল রাখতে হবে নাক দিয়ে বেশি পানি নেব না তবে অজুর সময় নাকে পানি নিয়ে পরিষ্কার করতে হবে এটাও গুরুত্বপূর্ণ সুন্নত যেটা অনেক মুসলিমই করে না এটা থেকে বিরত থাকে বিশেষ করে অজুর সময় নবী এখানে পরিষ্কারভাবে বলেছেন যে রোজার সময়টা বাদে মেসওয়াকের ব্যাপারে তিনি বলেছেন আমি আবশ্যিক করে দিতাম যদি এটা আমার উম্মার জন্য কঠিন না হতো এখানে যেহেতু রোজার কথা বলা হয়নি তার মানে রোজা রেখেও মেসওয়াক করতে পারেন আর রোজের সময় নাক দিয়ে বেশি পানি নেবেন না তবে এ সময় নাকের ভেতরে পানি দিয়ে নাক পরিষ্কার করবেন এই দুটো গুরুত্বপূর্ণ সুন্নাত অনেক মুসলিম অজ্ঞতার কারণে রোজার সময় এগুলো পালন করে না ডাক্তার জাকির পরের প্রশ্ন এটা খুব কমন প্রশ্ন আর আমি নিজেও এই প্রশ্নের উত্তরটা জানতে চাই যে আহ যদি শয়তানরা সবাই রমজান মাসে সেকলে বাধা থাকে তাহলে মানুষ কিভাবে এই সময়ও বিভিন্ন পাপ কাজ করে আমিও একমত যে এটা একটা কমন প্রশ্ন আমার মনে আছে অনেক বছর আগে যখন স্কুলে পড়তাম হাদিসটা তখন শুনেছিলাম যে রমজান মাসে শয়তান শেকলে বাধা তখনই আমার মাথায় এই প্রশ্নটা একবারে সঙ্গে সঙ্গে এসেছিল আর প্রশ্নটা অনেক মুসলিমের মাথাতেই আসবে অনেক অমুসলিমও ভাববে যে যদি শয়তান শেকলে বাধা থাকে তাহলে কিভাবে মানুষ রমজান মাসে গুনার কাজ করে এটা আমাদের নবী সাল্লাহ সাল্লামের একটা হাদিস আমি আগেও বলেছি সহি হাদিস আছে মসনদ আহমদে খণ্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর দুশো তিরিশ হাদিস নম্বর সাত হাজার একশো আটচল্লিশ এছাড়াও এই হাদিসটা আছে সুনাল নিসাইতে অধ্যায় নম্বর পাঁচ হাদিস নাম্বার দুই হাজার একশো ছয় এখানে আমাদের নবীজি বলেছেন যে তোমরা সবাই শোনো রহমতের মাস রমজান তোমাদের সামনে এসেছে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা এই মাসে রোজা রাখো আর বেহস্তের দরজা এই মাসে খোলা অবস্থায় থাকবে দোজখের দরজা বন্ধ থাকবে শয়তান থাকবে সেকলে বাঁধা এই মাসের একটা রাত হাজারটা মাসের চেয়েও উত্তম আর যে ব্যক্তি এই মাসের রহমত থেকে বঞ্চিত হয় সে আসলে হতভাগ্য মানুষ এখন এই হাদিসে পরিষ্কার করে বলা হয়েছে যে রমজান মাসে শয়তান সেকলে বাধা থাকবে প্রশ্নটা বেশ লজিক্যাল শয়তান যদি সেকলে বাধা তাহলে মানুষ কেন এমন পাপ কাজ করে থাকে এখানে একটা কথা বলবো এটা সবাইকে বুঝতে হবে যে শয়তান যখন সেকলে বাধা তার মানে এই না যে শয়তান শেষ হয়ে গেছে বা মেরে ফেলা হয়েছে এখনো আছে তবে সেকলে বাধা মেরে ফেলা হয়নি তাদের ক্ষমতা এখন আছে তবে তীব্রতা অনেক কম ভালো করে বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি আমি যে ধরেন একটা সিংহ অথবা বাঘ মুক্ত থাকলে সম্ভাবনা বেশি আপনাকে মেরে ফেলবে বিপদে পড়তে পারেন কিন্তু যদি সেই সিংহ অথবা বাঘটাকে সে কলে বাঁধা হয় আপনি নিরাপদ ততক্ষণই নিরাপদ থাকবেন যতক্ষণ নিরাপদ দূরত্ব বজায় রাখবেন বাঘটাকে সেগুলো বাঁধার পর আপনি যদি তার খুব কাছে আসেন তাহলে সম্ভাবনা থাকে যে আপনাকে মেরে ফেলবে যদি সেকলে বাঁধা বাঘ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন নিরাপদে থাকবেন একইভাবে রমজান মাসে যদি শয়তান থেকে দূরে থাকেন নিরাপদে থাকবেন আপনি পবিত্র করণে দেখবেন আল্লাহ বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো আটষট্টি তোমরা খুতুয়াতুর শয়তান সম্পর্কে সাবধান হও শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের জন্য এক প্রকাশ্য শত্রু আল্লাহ তালা পবিত্র কোরআনে অনেক জায়গাতেই বলেছেন তোমরা শয়তানের পদচিহ্নের ব্যাপারে সাবধান থাকো আল্লাহ এই কথা বলেননি যে শয়তান থেকে সাবধান হও কারণ সাধারণ মুসলিম গড়পর্তা মুসলিম যাদের মোটামুটি ইমান আছে যদি সামনে শয়তানকে দেখে তারা সাবধান হয়ে যাবে যেমন ধরেন কোনো একজন তরুণী মেয়ে সে আসলো একটা সাধারণ মুসলিম তরুণ ছেলের কাছে যার ইমান মোটামুটি যদি মেয়েটা তাকে বলে যে চলো আমরা একসাথে রাত কাটাই ছেলেটা বলবে একসাথে রাত কাটাবো একটা মেয়ের সাথে এটা হারাম এটা তো জেনা সে তক্ষণে প্রত্যাখ্যান করে দেবে কিন্তু সেই একই মেয়ে যদি পরে সেই ছেলেটাকে ফোন করে তার সাথে কথা বলে তখন সেই ছেলেটা ভাববে যে ফোনে একটা মেয়ের সাথে কথা বলবো কোনো সমস্যা নেই আমি তো শুধু একটা মেয়ের সাথে কথা বলবো তারপর মেয়েটা বলল চলো কোনো ফাস্টফুডে গিয়ে আমরা খাই ম্যাকডোনাল্ডসে বা কেনটাকে ফ্রাইড চিকেনে ফাস্টফুড দোকানে আমি বেশ কিছু সময় ধরে একটা মেয়ের সাথে খাওয়া দাওয়া করবো ম্যাকডোনাল্ডসে সমস্যা নেই এভাবে ছেলেটা মেয়েটার সাথে খাওয়া দাওয়া করতে চলে যায় ম্যাকডোনাল্ডসে তারপর মেয়েটা বলল চলো আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে ডিনার সেরে ফেলি রেস্টুরেন্টে বসে একটা মেয়ের সাথে খাওয়া দাওয়া করবো মাত্র কয়েক ঘন্টার জন্য কোনো সমস্যা নেই তারপর মেয়েটা বলল চলো আমরা একসাথে রাত কাটাই তখন ছেলেটা বলবে একটা মেয়ের সাথে রাত কাটাবো কোনো সমস্যা নেই এটাই হলো তুতাতুল শয়তান শয়তানের পায়ের চিহ্ন এ কথাটা কোরআনে বলা নেই উদাহরণটা আমার নিজের বানানো তাহলে আল্লাহ তালা আমাদের নির্দেশ দিয়েছেন খুতুয়াত শয়তানের ব্যাপারে সাবধান থাকো শয়তানের পায়ের চিহ্ন যদি শয়তান সরাসরি সামনে আসে কোন সাধারণ মুসলিমের সামনে যার ইমান আছে সে সাবধান হয়ে যাবে সেখান থেকে পালিয়ে যাবে কিন্তু খুতুয়াত শয়তান এটা হচ্ছে খুবই বিপজ্জনক তাই আমরা বুঝতে পারছি শয়তান যখন সেকলে বাধা তার পদচারণা তখন সীমিত জায়গা তাই অনেক পাপেরই সম্ভাবনা তখন কম তবে যদি আমরা তার কাছে চলে যাই তাহলে সম্ভাবনা আছে তার দ্বারা প্রভাবিত হয়ে আমরা পাপ কাজ করে বসবো গুণা করব। তাই আমাদের সাবধান থাকতে হবে যে রমজান মাসে যদি দূরত্ব বজায় রাখি তাহলে পাপ কাজ করার সম্ভাবনা কম কিন্তু যদি শয়তানের কাছে চলে যায় সে যদিও সেগুলো বাধা যেমন সেগুলো বাধা অবস্থাতেও বাঘ চলাফেরা করতে পারে শয়তানও ঠিক সেরকম আমি ব্যাপারটা এইভাবেই দেখি আমাদের নবী বলেছেন শয়তান সেকলে বাধা তারপরও চলাফেরা করে তবে দূরে থাকতে হবে যদি দূরত্ব বজায় রাখি তাহলে নিরাপদে থাকবো আর আমার মতে দ্বিতীয় কারণটা হচ্ছে যে এই পবিত্র রমজান মাসে যদিও শয়তান সেকলে বাধা আমরা এটা ভুলে যাই যে বাকি এগারোটা মাস মুক্ত থাকে আর এই এগারো মাসে শয়তান মানুষকে যেভাবে প্রভাবিত করে সেটার প্রভাব আর ফলাফলটা রমজান মাসেও কিছুটা দেখা যায় আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু উদাহরণ দিচ্ছি যে অনেক ড্রাগ ব্যবসায়ী যারা তাদের কাস্টমারদের বেছে নেয় কলেজ বা ভার্সিটির তরুণদের প্রথম দিকে তারা কি করে ড্রাগস ফ্রি দিয়ে দেয় এভাবে তরুণদের ড্রাগস দিয়ে লোভ দেখায় আর কিছুদিন পার হয়ে গেলে সামান্য টাকার বিনিময়ে ড্রাগস বিক্রি করে থাকে এরপরে চার্জ করা শুরু করে অনেক বেশি বেশি তবে ততদিনে তরুণরা সেই ড্রাগসে আসক্ত হয়ে গেছে যদি সে ড্রাগস ডিলার সেখানে নাও থাকে তারা খুঁজে বের করবে তাকে যেখানে থাকো খুঁজে বের করবে কারণ ড্রাগস তখন লাগবে এরপর যদি সেই ড্রাগস ডিলার বা সেই ড্রাগ ব্যবসায়ী জেলখানার মধ্যেও বন্দি থাকে তাহলে তারা অন্য ড্রাগস ডিলার খুঁজে বের করে নেবে অথবা কেমিক্যাল শপে গিয়ে বিভিন্ন ওষুধ কিনে খেয়ে দেখবে তারা তো আসক্ত হয়ে গেছে তাহলে এই লোকগুলো যারা ড্রাগসে আসক্ত হয়ে গেছে অথবা বলা যায় শয়তান আসক্ত হয়ে গেছে যদিও শয়তান সেগুলো বাধা তার প্রভাবটা রয়ে গেছে তাহলে দেখতে পাচ্ছেন যে একজন মাদক ব্যবসায়ী একজন ড্রাগস ডিলার উপস্থিত না থাকলেও তার প্রভাব আসক্তদের উপর ছড়িয়ে থাকে এভাবে আমরা মানুষরাও পাপে অভ্যস্ত হয়ে গেছি যদিও শয়তান এ সময় সেকলে বাধা আমরা বারবার একই ভুল করি তবে এই ক্যাটাগরিতে পড়বে যারা আসক্ত হয়ে গেছে যারা পাপে আসক্ত তারা এই কাজ করে তবে সাধারণ মুসলিম গড়পর্তা মুসলিম যে পাপে আসক্ত হয়নি তাদের পক্ষে পাপ থেকে দূরে থাকাটা সহজ এভাবে তৃতীয় যে লজিকটা সেটা হচ্ছে যদিও অনেক বিশেষজ্ঞ বলেন যে এই পবিত্র রমজান মাসে শক্তিশালী শয়তানরা বড় শয়তানরা সেকলে বাঁধা থাকে ছোটগুলো মুক্ত থাকে এজন্য মানুষ এ সময় পাপ করে তবে আমি এটা যেভাবে দেখি তৃতীয় কারণটা হচ্ছে যদিও শয়তান এ সময়ে সেকলে বাঁধা আল্লাহ বেঁধে রেখেছেন তারপরও তার প্ররোচনা দেয় শয়তানরা যেভাবে মানুষকে তার কাছে নিয়ে আসে তার একটা হলো কুমন্ত্রণা দেওয়া প্ররোচিত করা আল্লাহ পবিত্রকরণে বলেছেন আছে সুরা নাস অধ্যায় নম্বর একশো চোদ্দ আয়াত এক থেকে ছয় তারা মানুষের মনের ভেতরে কুমন্ত্রণা দিয়ে তারপর বেরিয়ে যায় তাদের মধ্যে রয়েছে জিন আর মানুষ এখানে পবিত্রকরণ আসলে শয়তানের কথা বলছে যারা মানুষের মনে কুমন্ত্রণা দিয়ে তারপর বেরিয়ে যায় আর এই সব শয়তানের মধ্যে রয়েছে জিন আর আছে মানুষ তাহলে হয়তো আল্লাহ সবানা সেগুলো আটকে রেখেছেন সেই শয়তানদের যারা জিন কিন্তু মানুষরা তো থাকে মুক্ত অবস্থায় তাহলে শয়তানদের মধ্যে যারা জিন তারা আটক থাকে তবে শয়তান তো মানুষের মধ্যেও রয়েছে আল্লাহ সে কথাই বলেছেন আমরা মুক্ত অবস্থায় থাকি তবে এর পাশাপাশি শয়তানের কুমন্ত্রণার ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে ওয়াসওয়াসা এই ওয়াসওয়াসা আমাদের বিভিন্ন পাপ কাজ করতে উৎসাহিত করে থাকে রোজার সময় আমাদের অনেকে পাপ করে কিন্তু সম্ভাবনাটা কম আর এছাড়াও এই হাদিসে পরিষ্কার করে বলা হয়েছে যে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা রোজা রাখবে আর শুধু রোজা রাখলেই আমার মত অনুযায়ী শয়তানেরা সে কোলে বাঁধা থাকবে আমি সেই শয়তানের কথা বলছি যারা কুমন্ত্রণা দেয় তাহলে নবী বলেছেন তোমরা রোজা রাখো আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন শয়তান এই সময় সেগুলো বাধা থাকবে তাহলে শয়তান যে কুমন্ত্রণা দেবে আপনি রোজা রাখলে তারা সেটা করতে পারবে না শয়তানের কাছ থেকে দূরে থাকতে হলে আমরা রোজা রাখব যদি নিয়ত করে রোজা রাখেন আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় তাহলে এই শয়তান প্ররোচিত করতে পারবে না আর এটা লজিক দিয়েও প্রমাণ করা যায় যদি চেক করে দেখেন যে এই সময়ে মুসলিম দেশগুলোতে অপরাধের হার কেমন দেখবেন রমজানে কম তবে অমুসলিম দেশগুলোতে অপরাধের হারটা একই রকম থাকে এর কারণ হলো যেহেতু তারা রোজা রাখে না অমুসলিমরা তাই শয়তান তাদের প্রভাবিত করতে পারে যেহেতু মুসলিমরা রোজা রাখে অবশ্য সবাই না তবে বেশিরভাগই রোজা রাখে অথবা বলা যায় অনেকেই রাখে আর এই কারণেই রমজান মাসে মুসলিম দেশগুলোতে অপরাধের হার কম থাকে অন্যান্য অমুসলিম দেশগুলোর তুলনায় আর অমুসলিম দেশগুলোতে অপরাধের হার আগের মতোই থাকে এতে প্রমাণ হয় যে এমন না হলে অমুসলিমরা অনেক কম পাপ করতো তাহলে শর্তটা হচ্ছে আমরা সবাই রোজা রাখবো সঠিকভাবে আল্লাহ সুবাহ তালার খাতির কেন এবারে শেষ প্রশ্ন আপনি নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের হাদিস সম্পর্কে যে কথা বললেন এটা সেই প্রসঙ্গে যে রমজান মাসে বেহস্তের দরজা খোলা থাকে আর দুধকের দরজা বন্ধ থাকে তার মানে কি এই যে আমরা এই পবিত্র মাসে মারা গেলে ভেস্তে যেতে পারবো এই প্রশ্নটাও একই হাদিসের ব্যাপারে একই হাদিস যেটার উল্লেখ করা হয়েছে মাসনাদ আহমদে খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুইশো হাদিস নাম্বার সাত হাজার একশো আটচল্লিশ এছাড়াও এটার উল্লেখ আছে সুন্নান আলী সাইতে অধ্যায় নাম্বার পাঁচ হাদিস নাম্বার দুই হাজার একশো ছয় একই হাদিস নবী বলেছেন লোকজনের উদ্দেশ্যে বলেছেন যে রহমতের মাস তোমাদের সামনে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা এই মাসে রোজা রাখবে এই পবিত্র মাসে ভেস্তের দরজা খোলা থাকবে আর দুজকের দরজা বন্ধ থাকবে শয়তান থাকবে সেকলে বাধা এই মাসের একটা রাত আসবে সেটা হাজার মাসের চেয়েও অধিক উত্তম আর যে লোক এই মাসের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে সে আসলে একজন হতভাগ্য মানুষ এখান থেকেই প্রশ্নটা এসেছে যেহেতু বেস্তের দরজায় সময় খোলা থাকে আর দুজকের দরজা বন্ধ থাকে তাহলে এ মাসে কেউ মারা গেলে তো বেহেস্তেই চলে যাবে কারণ দুজকের দরজা তখন বন্ধ থাকে বেহেস্তের দরজা খোলা তার মানে কি এই যে এই মাসে কোনো অমুসলিম মারা গেলে সেও বেহেস্তে চলে যাবে এই প্রশ্নটির উত্তর হচ্ছে নবী যখন বলেছেন যে বেহেস্তের দরজা এই মাসে খোলা থাকে তার মানে বেহেস্ত আমাদের আমন্ত্রণ জানাচ্ছে ভেতরে প্রবেশ করার জন্য তার মানে হচ্ছে যদি কোনো ছোট কাজ করেন আল্লাহ আপনার পুরস্কারটা বহুগুণ বাড়িয়ে দেবেন আর নবী বলেছেন সবাই পুরস্কার পাবে দশ গুণ বেশি আর এই রমজান মাসে বেহেস্তে প্রবেশ করা খুবই সোজা নবী যখন বলেছেন যে দুজখের দরজা বন্ধ থাকবে তার মানে এই মাসে দুজখে প্রবেশ করাটা কঠিন কেন কারণ মানুষের তাকুয়া বৃদ্ধি পায় তাই মানুষের পাপ করার সম্ভাবনাটাও কমে যায় আর এছাড়াও যদি রমজান মাসে আপনারা সব দিনগুলোতেই রোজা রাখেন আল্লাহর পুরস্কারের আশা করেন তাহলে অতীতের সব গুণা ক্ষমা করা হবে তাই রোজার মাসে যদি পুরো মাস রোজা রাখেন কেউ আল্লাহর পুরস্কারের আশায় তার অতীতের সব গুনহাত ক্ষমা করে দেওয়া হবে এখন অতীতের পাপ ক্ষমা করা হলে দুজোকে যাওয়ার সম্ভাবনাটা তো শূন্য হয়ে যায় তবে আমাদের বুঝতে হবে যে কাজ করলে বেহেস্তের দরজা খোলা থাকবে আর দোজখের দরজা বন্ধ থাকবে সেটা আপনাকে রোজা রাখতে হবে আর এছাড়াও বেহেস্তে যেতে গেলে আপনার টিকিট লাগবে বেহেস্তের টিকিটের কথা কোরআনে সুরা আসরে বলা হয়েছে অধ্যায় নম্বর একশো তিন আয়াত এক থেকে তিন আল্লাহ বলেছেন মহাকালের শপথ মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয় তারা বাদে যাদের ইমান আছে যারা সৎ কাজ করে মানুষকে সত্যের উপদেশ দেয় এবং যারা মানুষকে ধৈর্য আর অধ্যাবসের উপদেশ দেয় এই সুরাটা ইমাম শাফির কথা অনুযায়ী তিনি বলেছেন যে শুধুমাত্র এই একটা সুরা নাজিল হলেও সেটা মানুষ জাতির পরিত্রাণের জন্য যথেষ্ট ছিল এতটা গুরুত্বপূর্ণ এটাকে বলা হয় রাহে নাজাত পরিত্রাণ পাওয়ার পথ কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে চাইলে চারটা শর্ত আছে এক নম্বর ইমান দুই নম্বর হচ্ছে সৎ কাজ করা তৃতীয় হলো মানুষকে সত্যের উপদেশ দেয়া আর চতুর্থ মানুষকে ধৈর্য আর উদ্যবসের উপদেশ দেয়া তাহলে আমরা বুঝতে পারছি যে বেহেস্তের দরজা খোলা কিন্তু দরজা খোলা থাকলেই বেহেস্তে যেতে পারবেন না টিকিট লাগবে আর টিকিটটা হচ্ছে ইমান টিকিট হচ্ছে সৎ কাজ করা মানুষকে সত্যের উপদেশ দেয়া ধৈর্য আর উদ্যবেশের উপদেশ দেয়া রোজার মাসে এই টিকিটটা পাওয়া খুবই সোজা কারণ রমজান মাসে আমাদের ইমান বেড়ে যায় এছাড়াও ভালো কাজ করলে পুরস্কার কয়েক গুণ বেড়ে যাচ্ছে কাজটা সহজ মানুষকে সত্যের উপদেশ দেবেন আপনার ধৈর্যের সীমা বাড়বে তাহলে হাদিসটা বলছে যে রোজার মাসে এটা সহজ যে ইনশাল্লাহ আপনি বেহেস্তে যাবেন দুজকে যাবেন না তার মানে এই না যে এই মাসে মারা গেলে প্রত্যেকে বেহেস্তে যাবে এখন যারা অবিশ্বাসী তাদের তো ইমান নেই তারা বেহেস্তে যাবে এমন প্রশ্নই আসে না যদি কেউ বেহেস্তে যেতে চায় তার টিকিট লাগবে আর এই টিকিটের কথা আছে সুরা আসর এছাড়াও আপনারা যদি হাদিস পড়েন তাহলে দেখবেন যে যদি তোমরা এই মাসে রোজা রাখো তার মানে নিয়ম কানুন মেনে চলতে হবে আর নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকতে হবে শুধুমাত্র তাহলে বেহেস্তে দরজা খোলা থাকবে আর দোজখে দরজা বন্ধ থাকবে এই হাদিসে এরপর আরো আছে এই মাসে রয়েছে একটা রাত যেটা হাজার মাসের চেয়েও অধিক বেশি উত্তম তার মানে যদি আল্লাহ সুবান তালার ইবাদত করেন শুধুমাত্র এই রাতে সেটা হাজার মাসের চেয়েও উত্তম হবে সেটা তো আশি বছরের চেয়েও বেশি চিন্তা করেন এই একটা রাতে আপনি যে পরিমাণ সব পেতে পারেন সেটা তো অনেক বেশি মানুষের গড়াইও এখন প্রায় ষাট বছর একটা লালাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম সেটা আশি বছরের চেয়েও বেশি মানুষের গড়ায়ু এর চেয়ে অনেক কম তাই বেহেস্তে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এই হাদিস আরও আছে যে ব্যক্তি এই মাসের রহমত থেকে বঞ্চিত হবে সে আসলে একজন হতভাগ্য ব্যক্তি তার মানে প্রত্যেক মানুষই বেহেস্তে যাবে না সব মানুষের জন্য বেহেস্তে দরজা খোলা থাকবে না এটা হচ্ছে শেষ অংশ খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যে ব্যক্তি এই পবিত্র মাসের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে সে আসলে একজন হতভাগ্য মানুষ এটা তো মুসলিমদেরই বলা হচ্ছে যদি কোনো মুসলিম রমজানের উপকারিতা না নিতে পারে আর এভাবে যদি বেহেস্ত মিস করে তাহলে সে আসলে খুবই হতভাগ্য মানুষ এর মধ্যে অমুসলিমরা পড়বে তারা আল্লাহর হেদায়ত পায়নি সেজন্য তারা আসলে হতভাগ্য তাহলে ডক্টর জাকির যা যাক আল্লাহ খায়ের এই সুন্দর উত্তরের জন্য আপনাকে অনেক ধন্যবাদ বিশেষ করে বলবো আপনি শেষ দুইটা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়েছেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই বোনেরা আশা করি আপনারা সবাই আজকের অনুষ্ঠান দেখে আমার মতো উপকৃত হয়েছেন আগামীকাল আমাদের আলোচনার টপিক হবে রমজানের প্রারম্ভিক কথা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আগামীকাল এই সময় আবার দেখা হবে قانتين خاشعين قانتين خاشعين مسلمين مؤمنين للإله عابدين شهرنا صوم وعتق وقنوت فيه صدق يومنا صبر ورفق بدموع البائسين رمضان قد أهلت بالصيام وأقل مسعدا أهلا وقلا لتهون